اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر মুমিনের হুঙ্কার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার এই ধ্বনি মুমিনের হৃদয়ের আত্মার আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধ্বনি ইমানের বিপ্লবী চেতনার আল্লাহ আকবর আল্লাহু আকবার এই ধ্বনি অজস্র শহীদের প্রেরণার আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধ্বনি লাখো কোটি তাও জনতার আল্লাহু আকবর আল্লাহ আকবার এই ধ্বনি সততার এই ধ্বনি দৃঢ়তা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ধ্বনি শুনে কাপে মোরতাদে কুফফার এই ধ্বনি তুলে রনে অস্ত্রের ঝঙ্কার বীর মুজাহিদদের গতি করে দুর্বার শত্রুর অন্তরে করে ভীতি সঞ্চার ভেঙে দেয় বাতিলের দম্ভ অহংকার তাগুতের মসনদ পুড়ে করে ছাড়খার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধনী আল্লাহর সেনাদের হাতিয়ার মুমিনের তরে এ যে আল্লাহর উপহার জালিমের গরদানে এ যে খোলা তলোয়ার জুলুমের কে করে ভেঙে চুরমার রুখে দেই যত সব অন্যায় অনাচার ইনসাফ এনে দেই দূর করে অবিচার আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধ্বনি ঘুম ভাঙে মুসলিম উম্মা বাতিলের বিরুদ্ধে করে তুলে সচ্চা হারানো সে শক্তিকে করে পুনরুদ্ধার সাহস যুগায় মনে ঘুরে দাঁড়াতে আবার দূরীভূত করে ঘোর মানিসা মিথ্যা আলোয় উদ্ভাসিত করে দেয় চারিধার আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধ্বনি বলে দেয় রাজত্ব আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নেই যে শরিক কোন সে মহান সত্তা তিনি একক রব এ তামাম দুনিয়া আকাশ জমিন যার চলবে বিধান্তা আইন প্রণয়ন করা শুধু তার অধিকার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর